দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও আমি হব বিশ্ব সেরা বীর শমশির আমি হব বিশ্ব সেরা বীর দাও এনে দাও লঙ্গ শমশির শহীদ যেন হতে পারি সেই দোয়াটা করে দাও শহীদ যেন হতে পারি সেই দোয়াটা করে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও ফেলো নামা চোখের পানি হয়ো না গো আর পেরেশানি ফেলো নামা চোখের খোদার পথে হাসি মুখে দাও গো আমায় সপে দাও খোদার পথে হাসি মুখে দাও গো আমায় সপে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও কাছে আমার পাঁচ বছরের বোন তাকে ওরা করেছে হরম কাছে আমার পাঁচ বছরের বোন তাকে ওরা করেছে হরম আর দেরি নয় যায় গো বেলা যাও গো আমায় ছেড়ে দাও আর দেরি নয় যায় গো বেলা দাও গো আমায় ছেড়ে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও আব্বু জান্নাতে মা দেখা হবে এই দোয়াটা শুধু চাও জান্নাতে মা দেখা হবে এই দোয়াটা শুধু চাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও দাও মা আমায় বিদায় দাও দুগাল ভরে চুমু দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও ডাউনলোডেড from website anibas.tk www.anibas.in